চাচা আচ্ছা, হাত হ্যাঁ, ভালো না তো সব দখল করে নিস ওরা ইন্না ইন্না কি হয়েছে ওরা নজনের সমস্ত লোক বাইর করে দিছে তারপর মাস্তুরাতে মাইরা বাইর করে দিছে মাস্তুরা বেরিয়ে গলের ঢুকাই দিছে মাস্তুরাতে ওর মধ্যে মানে মহিলা মানুষ ঢুকাইছে মাস্তুরের নজনে হ্যাঁ, হ্যাঁ। মানে গুন্ডা মহিলা মানে গুন্ডা টাইপের মহিলা ঢুকাইছে হ্যাঁ গুন্ডা টাইপের মহিলা ঢুকে মহিলার করে বাইর করছে ইন্না ইন্না তারপরে ইয়ার খ্যাতমতো সাথে করে মারধর করে কোট করে তারপরে পুলিশের এখন আর চাকরাইলে ওলা আমাদের কেউ আর ঢুকতে পারবে না কেন আপনারা কোথায় আছেন ওষুধের অনুমানও রাখেনি আচ্ছা আচ্ছা আপনারা কি চলে করে হয়েছে আপনাদেরকে কাছাল থেকে না আমরা চলে আসি ওরা আমাদের সাথে কাজ করবে না ওরা কাজে আমরা এককভাবে চালাবো আমাদের নগম আমাদের ক্রুজ আপনারা বাস হয় কুরু চলে যান নাহলে চলে যান আচ্ছা এটা বলছে ওরা আপনাদের হালকা থেকে কোনো সাথে যায় না এটা কি সাথে দেখো না দক্ষিণ বাংলাদেশের আইছে সারা বাংলাদেশ মানে বাংলাদেশ করবো আচ্ছা আসলে বাংলাদেশের সমস্ত মানে চিনিও কথাবার্তা আলাদা যেন মানে কথা আপনি মারামারি শুরু করবো এরকম অবস্থা আচ্ছা আচ্ছা একটা তো কয়ে আছে দোকানে যাই আবার সামনে দোকান দোকানের দায়িত্ব যারা আছে জি ওই নজনের মধ্যে ওই সাথে করতে আসছে তো আধা ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করে এলাম হচ্ছে সাবা করে এলাম ভিডিও আল্লাহ সহজ করে শুনেন না এটি ইয়ে থেকে শুনলাম না এতে বুঝে তো এই সমস্ত বাসা ব্যবহার করতে শ্রোতাদিরা হ্যাঁ তাহলে আমাদের করণীয় কি এখন কেমনে ঘুম আপনাদের চলে আসবেন আমরা আবার সামনে হলো আজ আইন দেই আপনি হলো গিয়া থাহি আপনি হলো ফিসে ওদের মুখে আপনি হলো গিয়া জন না আপনি হলো গিয়া কি পনেরো ষোলোকে মোকাবেলা করতে পারে এরা তো আপনি হলো গিয়া যা করে কোরবান নিয়ে দেবো আমরা তো কোরবান তো দূরের কথা আমরা তো ঘরে বাইরে না ঠিক আছে দয়া করেন আমরা তো জেলা খবর আসছে জেলা আসা ফুল করবো ইনশাল্লাহ একটা সারা বিষয়ে গেছে খবর জি দখল করে নিতে এবং আপনার হলো ভবিষ্যতে মাদ্রাসাতেও আক্রমণ করে কিনা আল্লাহ ভালো জানে মাদ্রাসা আক্রমণ করলে একটা হ্যাঁ এরা ওরকম কথা কথা কথাবার্তা বলতেছে সবই গুন্ডা যদি আসে সবই গুন্ডা পার্টি এটি আমি মানে ধরেন কথাবার্তা দাসে আলাদা এটি আমি এর লগে কইতা চাই আছে ওলা আমাদের টক সারিং করব এরকম কথাবার্তা মানে কোয়া করতেছে ঠিক আছে দোয়া করেন ইনশাল্লাহ আমরা সহজ করে